যাকে ব্রহ্মা পরবর্তী সময়ে আসতে বাধ্য হলেন কারণ পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছেন কেন ইন্দ্র বারবার সেই নিরানব্বই যখন নিরানব্বইতম যজ্ঞ উপস্থিত হচ্ছে তখন থেকে বিরাট বাধার সৃষ্টি করছেন কে ইন্দ্র কখনো ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছেন কখনো পাষণ্ড বেশি আসছেন যজ্ঞকে দূষিত করে দিচ্ছেন বিভিন্ন রকমভাবে ভুলভাল করিয়ে দিচ্ছেন মন্ত্র নানা রকম অত্যাচার শুরু করেছেন কে বলছেন ইন্দ্র মহারাজ প্রতিষ্ঠা যে কি বস্তু প্রতিষ্ঠার জন্য এমন কোনো ক্রিয়াকর্ম নেই যে মানুষ করতে পারে না প্রতিষ্ঠার জন্য এমন কোনো ক্রিয়াকর্ম নেই এমন কোনো ঘৃণ্য অবস্থায় নাপতে পারে না এরম কোনো কথা নেই যে কোনো ঘৃণ্য অবস্থায় নাপতে পারে প্রতিষ্ঠার অভাব হয়ে গেলে প্রতিষ্ঠার অভাব হলে মানুষ সব কিছু করতে পারে মানুষ মানুষকে খুনও করতে পারে রাজনৈতিক জগতে যেমন হয় ভক্তিরাজ্য সেরকম হতে পারে তথাকথিত ভক্তিরাজ্য বাস্তব ভক্তিরাজ্যে এরকমের সম্ভাবনা নাই এখানে আমরা দেখলাম পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছেন বলছে ইন্দ্রকে মেরে ফেলবো পিতু মহারাজ যদি চান ইন্দ্রকে মারতেও পারেন কেন পিতু মহারাজ ভগবান ইন্দ্র আধিকারিক দেবতা বিরাট বিভৎস অবস্থা পিতু মহারাজের ছেলে বলছেন ভগবান অত্রি যজ্ঞ করছেন অশ্বমেধের দ্বারা যজ্ঞপতি ভগবান আর্চনা করেন সেই সময় ইন্দ্র ছদ্মবেশে ঈর্ষাবশত যজ্ঞ পশু চুরি করে নিলেন যখন নিরানব্বই তবে যজ্ঞ হলো ভগবান অত্রী দেখতে পেলেন ওই ওই ইন্দ্র চলে যাচ্ছে পিতু মহারাজের ছেলে ক্রুদ্ধ হয়ে তার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াতে থাকলেন পিতু মহারাজের ছেলে দৌড়াতে থাকলেন ইন্দ্র ইন্দ্রের পশ্চাৎ থাক থাক একথা শুনতে পেতে শুনতে লাগলেন পেছনে পেছনে দৌড়াচ্ছেন ইন্দ্র পালিয়ে গেলেন কোন কোন রূপেতে কোন কোন সময় ইন্দ্র সেই পাষণ্ড বেশ পরিত্যাগপূর্বক যজ্ঞবশীকে তাড়াতাড়ি রেখে পালিয়ে গেলেন এই আমার মেরে ফেলবে এবার আমার দললেই মেরে ফেলবে আর কোনো কথা নেই যজ্ঞবসীকে তাড়াতাড়ি ফেলে দিয়ে পাষণ্ড বেশে লুকিয়ে পড়লেন অন্য জায়গায় ছদ্মবেশে এইভাবে হতে হতে পিথু মহারাজের ছেলের নাম হয়ে গেল বিজিতাস্য কেন ওই যে অশ্বটাকে জয় করে নিয়ে এলো এই থেকে বিজিতাস্য হলো পরবর্তীকালে ব্রহ্মা এসে ভালো করে বোঝালেন কাকে পিথু মহারাজকে পৃথু ওই জি বলুন বাবাকে তিনি পৃথু মহারাজ পৃথু মহারাজ দেখলেন ব্রহ্মা স্বয়ং তাকে বোঝাতে এসছেন সম্মান করে পিতামা পিতামা বিশ্বকে সম্মান করেছেন পিতামা বিশ্ব বলছেন দেখো দেখুন আপনার কি দরকার আপনি তো সাক্ষাৎ ভক্তির দ্বারা ভগবানকে এমনিতেই যাজন নিজেই তো ভগবান ভক্তির দ্বারা আপনি ভগবানকে সন্তুষ্ট করেছেন আবার আপনার একশোটা এই অশ্বমের যোগ্য করতেই হবে এরম ধরনের জেদ আপনি কেন করছেন এটা ইন্দ্র একটা তাকে নাম দেয়া হয়েছে শতক্রতু থাক না তার নাম আছে থাক আপনার তো কিন্তু যায় আসে না একটা যোগ্য কমই হোক এরকমভাবে তাকে বোঝাবার ফলেতে পৃথু মহারাজ শান্ত অনেক ঘটনা আছে তো আমি অল্প অল্প স্পর্শ করে যাচ্ছি পৃথু মহারাজ তখন সেই কথা মেনে নিলেন মেনে নিয়ে নিরানব্বইতম যজ্ঞ করার তিনি করলেন নিরানব্বইতম যজ্ঞ করাতে ভগবান দেখলেন এ অত্যন্ত ভরে আমার এই সমস্ত উপদেশ ব্রহ্মার মেনে নিল তখন ভগবান কি করলেন পৃথুকে ভগবান বিষ্ণুর উপদেশ দান ভগবান নিজে যজ্ঞপতি সেই যজ্ঞস্থলে আবির্ভাব হলেন যজ্ঞের সার্থক কখন যখন যজ্ঞের যজ্ঞের যে অধিদেবতা বিষ্ণু ভগবান যখন আবির্ভাব হয়ে যজ্ঞটাকে সার্থক বলা হয় তখন সেখানে তিনি আবির্ভাব হয়ে পিতু মহারাজের সামনে আবির্ভাব হলেন পিতু আনন্দে আটখানা সেখানে নানা ভাবে ভগবান তাকে উপদেশ করলেন আপনি ক্ষমা করে দিন ইন্দ্রকে যাই হোক ভগবান বলছেন মৈত্রীয় কি বললেন মৈত্রী মুনি বলছেন কাকে বিদুরজিকে ভগবানোপি বৈকুণ্ঠ সাকম মগবতা যজ্ঞের যজ্ঞ হরিযজ্ঞপতি তুষ্ট যজ্ঞ ভৌক তম আভাসত বলছেন ভাবে ইন্দ্রকে ক্ষমা করে দেওয়ার ফলেতে ভগবান সন্তুষ্ট হলেন এবং আবির্ভাব হয়ে যজ্ঞ যজ্ঞক্ষেত্রে নানা রকম কথা বলতে ভগবান তাকে বলতে লাগলেন ভগবান তে অকারিষৎ ভাঙ্গম হয়মেদ সতস্য হ একশো যজ্ঞ পূর্ণ করতে তোমা আপনার তোমার দেয়নি ক্ষমা পায়ত তাকে ক্ষমা করে দিয়েছেন ক্ষমা হ্যাঁ কিন্তু এক্ষণে ক্ষমা প্রার্থনা করিতেছেন অতএব তাকে ক্ষমা করাটাই ভালো উচিত ক্ষমা পায় তো সে তো ক্ষমা চাইছে আপনার কাছে যা হয়ে গেছে ভুল আত্মানাম অমুষ্য আপনার তাকে খন্তুমারসি তাকে ক্ষমা করা উচিত সুধিয় সাধব লোকে নরদেব নরোত্তমাহা নাভি দ্রুজন্তি ভূতেভ্য জরহি নাত্মা কলেবরম হে নরদেব এই জগতে যে সকল ব্যক্তি সুবুদ্ধি সাধু ও প্রধান তারা প্রাণীহিংসা করেন না প্রাণীহিংসা বাদ দিয়ে তারা যেহেতু তারা জানেন যে এই দেহ আত্মা নয় অর্থাৎ প্রকারান্তরে বলতে গেলে তারা অনুভব করেন এই দেহের ভেতরে সেই পরমাত্মা ভগবানই বসে রয়েছেন কাজে এই দেহটাকে আমি কেন মারব এইভাবে বিচার করেন এইভাবে করে করে অনেক কথা ভগবান তাকে বললেন বলে বিরাট স্তব করা হলো মৈত্য বললেন বিশ্বজয়ী পৃথু লোকগুরু ভগবান শ্রী হরিকর্তৃক উপদিষ্ট হয়ে তার আজ্ঞা নতমস্তকে গ্রহণ করলেন এই সময় ইন্দো কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে পৃথুর পাদযুগল স্পর্শ করলেন কার জয় হয়ে হলো তারে জয়টা কার হলো পিথু মহারাজের চরণ স্পর্শ করলে অসুবিধে কিছু না কিন্তু স্বয়ং ভগবান ভয়ঙ্কর এই ভগবানই ওই রূপে এসছেন এবং তারপর বিভিন্ন স্তব করতে রইলেন রূপ গৃহীত চরণ পদ্মপলা সলোচন সজ্জন সুরিত ভগবান এবার চলে গেলেন তার মিটমাট করিয়ে দিলেন ইন্দ্রের সঙ্গে তার ঝামেলা পিতু মহারাজ যাওয়ার সময় ভগবানকে অনেক স্তব করলেন পিতু মহারাজ ভগবান যখন চলে যাচ্ছেন ঝগড়া মিটে গেল ইন্দ্রের সঙ্গে আর বিদ্বেষ নেই ইন্দ্রের সঙ্গে মিটমাট হয়ে গেলে ইন্দু চরণ ধরলেন যা যা হয়েছে হয়েছে এবারেতে এখানে পৃথু মহারাজ যেসব যেসব স্তব করেছিলেন সেগুলো অপূর্ব আলোচনা করা উচিত কিছু কিছু না করলে হবে না কে বলছেন ন কাময়ে না তদপি অহম কচিত নজত্রৌজুস্মচ্চরণাম চরণাম্বুজা সবহ মহাত্মান্তহৃদয়াদ মুখাচ্যুত বিদৎসকর্ণায়ুত মে সমেবরহ ন কাময়ে না তদবি অহম কচিত নজত ন কাময়ে না তদপি অহম কচিত নজত্রজুস্মচ্চরণাম্বুজা সব মহত্তমান্তর্হৃদয়াত মুখচ্যুত বিধৎসকর্ণায়ুত মে সমেব বর গ্রহণ করতে বললে কি বললেন যে প্রভু আমার বর কি জানেন ন कामय না তদপি अहम क्वचित न यत्र जुस्म चरणाम बुझा হে প্রভু মুখ্য পদেও যদি সাধুর পুরুষের দিগের বদন মধুচ্যুত ভগবানের চরণ কমলের যে মধু খরিত হচ্ছে সেটা পাওয়ার আশা না থাকে তবে সেই কৈবল্য পদও আমি প্রার্থনা করি না প্রাণ ভরে আপনার কথা আপনার যে লীলা গাঁথা শুনবার জন্য আমি অর্বুদ কান চাইছি আমাকে দিতে পারেন আপনি এরকম কান দুটো কানেতে আমি শুনে তৃপ্তি হতে পারছি না যেটা রাধারানী বলেছিলেন ব্রহ্মাকে গালাগাল দিয়েছে বলেছেন ব্রহ্মার মাথা খারাপ অবিদগ্ধ বিধি না জানে সৃজন বিধি সৃজন জানে না সৃষ্টি কি করে করতে হয় তাই জানে না বোকা একদম সবে দিল দুই চক্ষু নাহি দিল কোটি তাতে আবার নিমেষ নিমেষ দিল তাতে নিমেষ দিল কৃষ্ণ দেব কি মুই সুন্দর কথাটা আছে হ্যাঁ এ বিধি বড় অরসজ্ঞ অবিদগ্ধ বিধি না জানে সৃজন হ্যাঁ না দিল কঠিনেত্ব না দিল সবে দিল দুই সবে দিল দুটো দিল আর তাহাতে দিল পলক কৃষ্ণ কি দেখে মুই এভাবে শক্ত আছে পৃথু মহারাজ এখানে বলছেন আপনার মহত্তমান্তর হৃদয়াত মুখচ্যুত বিধৎস কারণা ইউত মেয়ে সময়ে বারা আমি এই ধরনের বর চাই যে আমাকে কোটি কোটি কান দিন অর্বুদ কর্ণ দিন কেন বলে এটা আমি তো আপনার কথা শুনতে পারবো প্রভু তদ্বরদে স্বাদবুদ কথম বৃণীতে গুণ বিক্রিয়াত্মনাম যে নরকে নামপি সন্তি নাম তানিশ কৈবল্যপতে বৃণেন যেগুলো সব জায়গায় পাওয়া যায় যে সকল দেবতা বলছেন যেগুলো কি হচ্ছে যে সকল দেবতা বরপ্রদ আপনি তাদেরও ঈশ্বর আপনি তাদেরও বর দেন আপনার নিকটেতে বিবেকী ব্যক্তি কি আশা করবে এই জগতের কোনো বস্তু আশা করবে কে দেহের বিলাস দ্রব্য আদি আশা করবে কখনোই না এই সকল ভোগ্য বস্তু তো নরকাদিতেও আছে কি শুয়রটা বলবে না আমি ভোগ করি সুন্দর আমি বিষটা ভোজন করি কত সুন্দর সুন্দর বিষটা খাচ্ছি রোজ আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছ কষ্ট করে হ্যাঁ আমি তো ভালো আছি কত সুন্দর খাচ্ছি বিষ্ঠা আদি নর্দমায় সুখ দুঃখের ডেফিনেশন এই বলেছিলাম যে যে অবস্থায় অনুকূল বোধ করেন সেটা তার পক্ষে অনুকূল বোধ করেন যে সেটা সুখ আর যেটা প্রতিকূল হয়েছে সেটা দুঃখ বাস্তবিক সুখ দুঃখ বলে কোনো বাস্তবিক কথা এই জগতে নেই সুখ যদি অন্বেষণ করে তাহলে সেই পরজগতের বাস্তব আত্ম আত্মার যে সুখ সেইটা আর এই জগতের সুখের ডেফিনেশন এরকম যে নরেকে নাম অপিশান্তির এইহি নাম হে কৈবল্য পথে আমি এইসব আপনার কোনো প্রার্থনা করি তবে একটা প্রার্থনা আপনার আছে ন कामयेना तदपि अहम क्वचित न সব युष्मच्चरणाम्बुजा सव महत्तमान्तहृदयाद বিধৎস করণায়ুত মে সবর আমি যেন কোটি কোটি কান প্রাপ্ত হয় আপনার মহাত্মাগণের সে বিমল সাধুগণের হৃদয়ের অন্তঃকরণ থেকে যেসব যে অনন্ত আপনার যে হরিকথা বিগলিত হয়ে বেরোচ্ছে সেই সব কথা আমি দুটো কানেতে শুনে তৃপ্ত হতে পারছি না विधत्स करणा युथ में सब रहा हमें कोटि कोटि कान दिन स उत्तम श्लोको महत मुखच्युत भवत पदाम्बुज सुधा कना नील श्रुति पुनर्विस्त तत्वत्मा कुजोगी नाम वितरोति अलंबर स उत्तम श्लोको महत मुखच्युत भगवत पदाम्बोजो सुधा कना नील শ্রুতিম পুনর্বিস্মৃত তত্ত্ব তত্ত্ববাত্মানম কুযোগিনাম নো ভিতরতি অলম্বারেই আরও কি বা হে উত্তম শ্লোক আপনার যে চরণ পদ্মের যে কণামাত্র মধু বহন করে যে বায়ু মহৎ ব্যক্তিদিনের মুখ হইতে নিগ্রত হয় ওইটি তো বায়ু বায়ু সারত শব্দ বেরোয় না এখানে দার্শনিক কথা আছে আপনার চরণকরণকে স্পর্শ করে যে বায়ু প্রবাহিত হয় অর্থাৎ আপনার মহিমাকে বিস্তার করতে যে বায়ু যে বায়ু ব্যবহৃত হয় যেহেতু বায়ুর গুণ হলো বায়ু বায়ু শব্দ আকাশের গুণ কি শব্দ আকাশের মধ্যে বায়ু প্রবাহিত হয় তো বায়ুর মধ্যে স্বাভাবিক যে শব্দ স্পর্শ দুটি আমি আগে আলোচনা করেছি কেউ মনে রাখতে পারে না স্বাভাবিক সেগুলো আছে তাহলে এখানে দার্শনিক কথা হলো আপনার চরণ কমল যে মধু তাকে নিয়ে যে সৌগন্ধ সৌকর্য বিস্তার করার একটা ভাব যে বায়ু বয়ে নিয়ে আসছে সেইটাই তো সাধুগুরু উৎসবের হৃদয়তে দেখে বায়ু সেখান থেকে হরিকথা রূপে ঊর্ধ্বগামী হয় তাই তো হে উত্তম শ্লোক আপনার চরণপদ্মের কলামাত্ম মধু বহন করে যে বায়ু মহৎ ব্যক্তিগণের মুখ থেকে নির্গত হয় তা কুযোগীগণেরও পুনরায় তত্ত্বজ্ঞান সমান যারা কুযোগী আমি কাতরভাবে সবার চরণ ধরে প্রার্থনা করি সমস্ত জায়গায় তারা আমার করা কথাটাই খালি দেখে আমি চাই এখানে সমস্ত যারা এসছেন যারা আমার আড়ালে আছেন যারা কোনো দিন আমার কথা শুনেছেন আমার কথা মানে আমার গুরুদেবের কথা পৌপাদের আমার কিছু কথা নাই তাদের প্রত্যেকেরই ভক্তি লাভ হোক সেই জন্য দৃঢ় কথাগুলো আমি বলতে বাধ্য হই যে যেখানে আছেন যারা গৌরী মঠের বলে পরিচয় দিচ্ছেন তারা বেশি করে আসতে হবে কেন গৌরী মঠের কথা কট্টর কথা আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে প্রায় সেই কথাগুলো এখানে আলোচনা হচ্ছে আপনাদের কোনো বিদ্বেষের কোনো কারণ নেই আপনারা এইখানেই আসুন এখানে এসে এইসব কথাগুলো শুনতে হবে যাই হোক দুর্ভাগ্য সেখানে বলছেন অতএব যারা কুযোগী অর্থাৎ যারা ভ্রান্ত পথে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রার্থনা করছেন পিতু মহারা তারাও তত্ত্বজ্ঞান লাভ করে কৃত কৃতার্থ হবেন অতএব আমার আর অন্য বরেতে কোনো প্রয়োজন নেই এইভাবে পিথু মহারাজ সমস্ত ভগবানের কাছে বর প্রার্থনা করতে গিয়ে এইসব কাতরভাবে অনেক প্রার্থনা করে ফেললেন এখানে একর্মিংশ অধ্যায়তে এখানে পিথু মহারাজ এবার প্রজাগণকে বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন পিথু মহারাজ প্রজাগণকে উপদেশ দিচ্ছেন আমি এ কথা প্রসঙ্গে পূর্বে আলোচনা করেছি দেশের রাজা যদি ধার্মিক না হন দেশের রাজা যদি ভক্তিশূন্য হন তাহলে প্রজাদের আর কিছু করার নেই প্রজারা সবাই ভক্তিশূন্য হয়ে যান আর দেশের রাজা সবসময় তার যে প্রজাগণের যত পাপ হয় সেই পাপের এক ষষ্ঠাংশ ছ ভাগের এক ভাগ প্রজাকে নিতেই হবে ঘরের পত্নী যদি ব্যবিচারিণী হন সেই পত্নীর পাপের ভাগ স্বামীকে নিতেই হবে নাবালক ছোট বাচ্চা সেই যদি যেসব পাপ করবে তার ভাগ পিতামাতাকে নিতেই হবে এগুলো শাস্তে আছে হরিভিক্ত বিলাসে আছে যে গুরুদেব শিষ্যকে বিভিন্ন পাপকার্য থেকে নিবৃত না করতে পারেন তাহলে শিষ্যের অপরাধে গুরুদেবের অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে ভয়ঙ্কর অবস্থা শিষ্য ব্যবিচার করবে অত্যাচার করে যা খুশি করবে গরু সেগুলো অনুমোদন করবে ওরম হয়েই থাকে এগুলো ক্ষমা করা মানে তাদের তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করো আবার বোঝাও লক্ষ্য রাখো তা নাহলে ক্ষমা করা কি ক্ষমা করলে ক্ষমা করা মানে তাকে নিবৃত করো এগুলো নিয়ম এইখানে এবার প্রজাগণকে বিভিন্ন রকম উপদেশ করছেন পিজি প্রজাগণকে কি করে তোমরা ধর্ম পালন করে ভগবানের ভজন করবে ভজন করতে করতে যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা করতে পারবে তোমরা দৈনন্দিন যে ক্রিয়াকর্ম করবে তার দ্বারা তোমরা কিভাবে ভগবানকে সন্তুষ্ট করবে করতে পারো তার সমস্ত কথা বলা রয়েছে কেন গীতাতেও বলা রয়েছে যারা সধর্ম আচরণ করবেন সে ধর্ম সধর্ম আচরণের দ্বারা তারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে স্বধর্মে নিধনম সেও পরধর্ম ভয়াবহ স্বধর্মতে থেকে নিধন নিধন হওয়া ভালো কিন্তু তথাপি পরধর্মটাকে গ্রহণ করো না অবশ্য এই কথার মানেটাকে উপলব্ধি করতে পারলেন কি এটার বাস্তবিক অর্থ কি স্বধর্ম যখন আত্মবিজ্ঞানে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে যাবেন ভালো করে খেয়াল করতে হবে এই কথাটার মানে তারা বলে ভগবান ভুল বলেছে যে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেলেন যিনি হয়ে গেলেন তার পক্ষে আর স্বধর্ম কি ব্যাস একমাত্র ভগবানের ভজন আর কোনো কিছু নেই যিনি আত্মতত্ত্বে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছেন তার আর কোনো অন্য ধর্ম নেই কিন্তু বর্ণাশ্রম ধর্মে থাকাকালীন অবস্থায় জীবের বিভিন্ন বিভিন্ন পূর্বের সংস্কার অনুযায়ী যে সংস্কারটা দাঁড়িয়েছে বর্তমানে সেই সংস্কার অনুযায়ী কখনো তার মধ্যে ক্ষত্রিয় ভাব দেখা যাচ্ছে কখনো তার মধ্যে শূদ্র ভাব দেখা যাচ্ছে কখনো কারোর মধ্যে ব্রাহ্মণ ভাব দেখা যাচ্ছে এই যে যে যে ভাবগুলো দেখা যায় সেই অনুপাতেই বর্ণ এবং বর্ণ এবং আশ্রম সেগ্রিগেশন করা হয়েছিল পরবর্তীকালে এইসব লোকরা সমস্ত তোলপাড় করে দিয়েছে পরবর্তীকালে এইসব কেউ বুঝতে পারেনি বা বুঝেছে চালাকি করে ভেঙে দিয়েছে বাস্তবিক এরকম বিচার ছিল না এরকম বিচার ছিল যদি ব্রাহ্মণ একজন বাস্তব ব্রাহ্মণ তার ঘরেতে যদি একটা ছেলে জন্মায় তাকে লক্ষ্য করা হতো তে ধান্দাটা কি না হরিনাম কীর্তন হরিনাম কীর্তন হরে কৃষ্ণ হরে কীর্তন খোল বাজি খোল